দেশের প্রসিদ্ধ দিনী শিক্ষা কেন্দ্র জামিয়া ইউসিয়ার সৎসার শত السلام عليكم আমি আপনাদের এই জামিয়া ইউনিভার্সিয়া মাদ্রাসার শতবার্ষিকী সম্মেলনে উপস্থিত হতে পারে আমাদের আমি ধন্যবাদ করতেছি আমরা আজকে স্মরণ করতেছি হজরত খবরে বাংলার রহমতুল্লাহের কথা স্মরণ করতেছি হজরত বড়ের হুজুরের রহমতুল্লাহের কথা স্মরণ করতেছি হজরত মৌলানা মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহের কথা এই জামিয়া ইউনিভার্সিটিরা তিনাদের অবদান আজকে তিনারা নাই কিন্তু তিনাদের স্মৃতি হিসাবে এই জামিয়া ইউনিভার্সিটিরা আপনাদের সম্মুখে আছে ইনশাল্লাহ আমার পর্যন্ত থাকবে আপনারা চোখে বসেছেন অনেক সম্মানিত ব্যক্তিরা এখানে বসেছেন সমাবেশের মাহবিলের ইন্তজাম অনেক সুন্দর অনেক সুন্দর তার তারপরেও বিছানাটা মাটি বিছানাটা শাখায় পাটে এইরকম সাদাই আর ফাঁদের বিছানার ব্যবস্থা যদি আমার যুবক ভাইদের জন্য শাশুড়িতে করা হয় আর সে শাশুড়ি যাবে এরকম সাদাই ব্যবস্থা করবে শাশুড়ি আর যাবে না বুড়া মুরব্বীদের জন্য যদি বিহার বাড়িতে এরকম সাদাই ব্যবস্থা করা হয় সে আর বিহারি বাড়িতে যাবে যাবে না এটাকে অসম্মান মনে করবে কিন্তু আজকে অনেক সম্মান ব্যক্তিরা এই সাঁতায় ঘাটে বিছানা বসেছেন কেউ এটাকে অসম্মান মনে করতেছে কেউ অসম্মান মনে করতেছে না কেন কারণ এটা বিহারি বাড়ি আকর্ষণ নয় এটা শাসন আকর্ষণ নয় এটা ইসলামের আকর্ষণ ইসলামের জন্য এর সাইডে আরো বেশি ত্যাগ চিকিৎসা স্বীকার করতে হবে আজকে জামিয়া ইউসিয়ার জন্য লক্ষ লক্ষ টাকা আপনারা দান করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু পরিমাণ ইসলামের জন্য বুকের টাকা রক্ত দিতে হবে আমাদের বিশ্বাস যে মানুষ অমুসলিম অবস্থায় মারা যাবে সে পরকালে চিরধারের জন্য জাহান্নাম বাসী হবে নামের আঘাত থেকে আদরতের ভয়াবহ আঘাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হল দিন ইসলাম একমাত্র উপায় কি দিন ইসলাম সে দিন ইসলাম আল্লাহ তালা আমাদেরকে কবুল করার জন্য তাওফিক দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দিন ইসলাম সব জায়গায় করে হ্যাঁ? মাটির উপরে ধরে মাটির নিচে কবরে ধরবে হাসার মাঠেও ধরবে ফুলসরাতের পুলিশের লড়াইও ধরবে বৃহস্পতিও হয়েও ধরবে দিন ইসলাম সেরকম ধর্ম দিন ইসলাম মাটির উপরে চলতেছে না কি বলেন এই বিশাল লাখো মানুষের মাটির নিচে করবে চলবে আসলে চলবে কিন্তু ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম অন্যান্য তন্ত্র মন্ত্র তন্ত্র কিছু কিছু মাটির উপরে চলবে মাটির নিচে কবরে হাসরে কোন নয় ওই সব ধর্ম ওসব ধর্ম তন্ত্র মন্ত্র সম্পূর্ণ অচল এবং ব্যর্থ হয়ে যাবে খবরের ভিতরে যখন মন্ত্রণকে প্রশ্ন করবে কাছে মা দুনিয়াতে তোমার ধর্ম কি তুমি ধর্ম কিনে দুনিয়াতে এই রসুল যখন করবে কর্মকরী সারা মন্দিতার কাছে কবরে যদি সে মন্দির আর্থিক হয় সে মন্দির যদি খাটি মুসলমান হয় সাথে সাথে বলবে ইমিয়ান ইসলাম ইমিয়ান ইসলাম ও ফেরে সারা দুনিয়াতে আমার ধর্ম ছিল ইসলাম দুনিয়াতে আমার ধর্ম ছিল কি ইসলাম আমি মুসলমান ছিলাম পরীক্ষায় ফাঁস হবে পরীক্ষায় সফল সফল হবে তখন এই মৈন্যতের খবর আর খবর থাকবে না সাথে সাথে গৃহস্থের একটা বড় বাগান হয়ে যাবে আর ইসলাম খবর করে চলে আর যদি সে মন্দির হয় সে মন্দির যদি হিন্দু হয় যেমন যদি খ্রিস্টান হয় ইহুদি হয় নাস্তিক হয় মোটর হয় তার কাছে এই প্রশ্ন করা হবে মাদিন দিন মনুষ বড় তোমার ধর্ম কি ছিল দুনিয়াতে তুমি কোন ধর্ম অবলম্বন খাইছিলে তখন সে মন্দির যদি ইহুদি হয় একথা বলার সাহস হবে না আমি ইহুদি ছিলাম একথা বলা কি হবে না সাহস হবে না সে মন্দির যদি খ্রিস্টান হয় এখন আমার সাহস হবে না আমি খ্রিস্টান ছিলাম সে মন্দির যদি হিন্দু হয় এখন আমার সাহস হবে না আমি হিন্দু ছিলাম খবরের ভিতরে মাটির নিচে খবরে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম সম্পূর্ণ সম্পূর্ণ অটল হয়ে যাবে ওইসব ধর্মের নাম উচ্চারণ করানো সাহস হবে না নাম বলার সাহস হবে না তখন তাদের সব কি হবে তাদের জবাব হবে হা হা লা হা হা আপনারা এগুলো কি বলতেছেন আমার মুখ দিয়ে তো কত বের হচ্ছে না আমি তো বাক শক্তি হারিয়ে ফেলেছি আমার মুখ দিয়ে তো কোনো কত বের হচ্ছে না এবং বাদরি এবং আমি কি জবাব দেব সেটা আমার জানা নাই সে কথাই বলবে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা লেহুদিরা নাস্তিকেরা সকলের একই জবাব হবে আমার মুখ দিয়ে কত কত বের হচ্ছে না আমি কি জবাব দেব আমার জানা নাই আহারা দিদি কোন কথা বলতে সেখানে পারবে না হিন্দু ধর্মের নামও বলতে পারবে না ইহুদি ধর্মের নামও উচ্চারণ করতে পারবে না এই আমেরিকার ঘোষ জালিম বক্তৃতা করে বক্তৃতার মাধ্যমে মঞ্চ গরম করতেছে দুনিয়াতে দেড় দুই ঘন্টা বক্তৃতা করতে পারে বক্তৃতা করতেছে কিন্তু এই আমেরিকার জালিম ঘুষ ঘুষ সে অবস্থায় মারা যায় খবরের ভিতরে মন কর্মদের ফেরেস্তার সামনে আবার মিনিট কথা বলতে পারবে না শক্তি হারিয়ে ফেলবে পারে নাই পারে নাই নম্রত শহরের একই জবাব হা হালা দিলি হা হালা দিলি তাহলে বুঝা করবে হাবিস থেকে অবরে হাসবে আলহামদুলিল্লাহ ইসলাম তুমি আজদি আলহামদুলিল্লাহ ইসলাম তুমি حتى سيكون من الإسلام سلوالا حتى سيكون من الإسلام سلوالا আমি মুসলমান এটা অনেক কিছু এই হুজুর মুসলমান এটা অনেক কিছু এই হুজুর মুসলমান এটা অনেক কিছু আপনারা মুসলমান এটা অনেক কিছু ঠিক ইসলামের মূল্য বুঝতে হবে সাক্ষতা ছাড়েন সাক্ষতা ছাড়েন ছাড়েন বর্তমান इस वक्त हमें कुहुर को मिटाना है इस वक्त हमें এই সময়ে আমাদের লড়াই আর যুদ্ধ একমাত্র কুহুরি শক্তির সাথে তামতি শক্তির সাথে দিনামতি করে ইসলামের মূল্য বুঝতে হবে যেমন ইসলাম এই দিন ইসলামকে বর্তমান নির্মূল থাকার জন্য নিশ্চিন্ত থাকার জন্য কিছু ফুটকরি মহল বিভিন্ন রকমের অপচেষ্টা করে আসতেছে আমি সেগুলো বলতে একটি আয়াত খারাপ করেছি وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আল্লাহ তাআলা বলেছেন এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন হক এসে গেছে হক এসে গেছে বাতিল নিশ্চিন্ন হয়ে গেছে বাতিল অপসরণ নিশ্চিন্ন হওয়া বাতিল নাসিল ধরে না বাতিল থাকতে পারে না ইনেভিটিভ হক এসে গেছে বাতিল নিশ্চিন্ন হয়ে গেছে ইমান এসে গেছে বহুনি শক্তি নির্মল হয়ে গেছে তহিদ এসে গেছে সিরিপ নির্মূল হয়ে গেছে সঞ্জয় বলল যখন মাহফিলের হয়েছে নমরুদ আসল যখন মাহফিলের হয়েছে নমরুদ আসল সেই নমরুদকে উৎখাত করার জন্য আল্লাহ তারা হকের দেশে প্রেরণ করেছেন হজরত ইব্রাহিম আল ইসলামকে ভিন্ন বেটি বলেন হকলাদের মোকাবলা আর সেরকম এলএমডি ব্যবহার করে নাই মিশিন গান ব্যবহার খুব ব্যবহার করে নাই নমরুদকে আল্লাহ তারা ধ্বংস একটা মাথা দিয়ে লম্বা ইতিহাস আছে সৈভস মেঘে তিরান কথা অশ্বেখা একটা মাথা দিয়ে কি না ধ্বংস করেছে এরপর তখন বাতের আশ্রয় আবার ফেরাউনের বেছে সে ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা হকের বেশে প্রেরণ করেছেন হজরত মুসা মৌলাকে বাতের যখন আবু সাহেব আবু লাহা অথবা সাইবা অলি উনি এমনি হজের বেশে আসলো সে বাতেরকে সে আবু জাহের আলাহকে ধ্বংস করার জন্য নির্মূল করার জন্য আল্লাহ তারা পথের দেশে প্রেরণ করেছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামকে অতপর বাতিল যখন মতদারা সরকারের বেশে আসলো জালিম সরকারের বেশে আসলো মমতুল্লাহ সরকারের বিষয় আসলো সে মাদেরকে নিশ্চিন্ন করার জন্য আল্লাহ তারা হকের বেশে প্রেরণ করেছেন ইমাম আহমদ হাম্বলকে বাতিল যখন বেদাদার শিল্পীর বেশে আসলো সে মাদেরকে উৎখাত করার জন্য আল্লাহ তারা হকের রয়েছে প্রেরণ করেছেন সাইফুল ইসলাম ইবনে তাইমিয়াকে আর ভারতবর্ষে ভারতবর্ষে যখন বাতিল বাতিল যখন সম্রাট আকবরের বেশি আসল ভারতবর্ষে বাতিল যখন সম্রাট আকবরের বেশি আসলো সে বাতিলকে নিশ্চিন্ন করার জন্য আল্লাহ তারা প্রেরণ করেছেন হজরত মুজাদ্দিদে আলফেসানকে লাল কুত্তায় ইংরেজের দেশে আসলো যখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে বাতিল যখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে আসলো লাল কুত্তা ইংরেজের বেশে সে লাল কুত্তা ইংরেজকে ধ্বংস করার জন্য এদেশ থেকে বিতাড়িত করার জন্য আল্লাহ তারা পথের বেশে প্রেরণ করেছেন ওলামায় দেওয়ানকে সরজমিনে দেবন দেবন हिंद में तूने किया इस्लाम का झंडा बुलंद तूने आलम में किया इस्लाम का फलकम बुलंद ইলাল কুত্তা ইংরেজকে বিতাড়িত করার জন্য আল্লাহ তালা হকের দেশে প্রেরণ করেছেন হজরত মৌলানা মোহাম্মদ হাসান দেওবন্দিকে শরীফুল ইসলাম মৌলানা হোসেন আহমদ মদনীকে ওলামায়ে দেওবন্দকে আজকে মাদ্রাসা এই বিশাল লাখো জনতার মজমা ইস্তেমা এই সব কিছু একমাত্র তার হল দেবন মাদ্রাসার অবদান সরজমিনে দেবন হিন্দু মে তো নাকি ইসলাম কা ঝান্ডা বলন தூணை ஆளோன கியாயிஸ் நாமுக பல்தம் புலம் কবে মাদ্রাসা কেউ কেন দেবন্দের মাদ্রাসা কেউ কেন এগুলো আপনাদের নলেজ আসা দরকার বর্তমান বাতিল যখন বর্তমান বাতিল যখন বাংলাদেশে নাস্তিক মূর্খদের বেঁচে আসলো যখন বাংলাদেশে বাতিল নাস্তিক মূর্খদের বেঁচে আসলো সে বাতিলকে নিশ্চিন্ন করার জন্য উৎখাত করার জন্য আল্লাহ তারা প্রেরণ করেছেন ওনামায় কৌমি মাদ্রাসাকে बातिल से दबने वाले ऐसे मां नहीं हम सो मारो कर चुका हो বাদলের সাথে লড়াই করে লড়াই করতেছেন লড়াই করে আসতেছেন জেহাদ করে আসতেছেন জনগণের মাদ্রাসা জনগণের অর্থে জনগণের স্বার্থে আল্লাহ তালার রহমতে চলবে তাকে বলা হয় কৌমি মাদ্রাসা হ্যাঁ। এই কৌমি মাদ্রাসার সাথে এই গ্রামে মুসিয়া মাদ্রাসার সাথে একজন রিক্সাওয়ালার রিক্সাওয়ালার নাম জড়িত আছে হ্যাঁ। মুশকিল মাদ্রাসা ঠিক আছে শিকড় অনেক শক্ত গোড়া অনেক মজবুত হ্যাঁ। কিছু ফুটো মহল খবর মাদ্রাসা সম্পর্কে খবর বলছে এখনো বলতেছে যে খবর মাদ্রাসা জঙ্গি ভোজন কেন্দ্র খবর মাদ্রাসা সন্ত্রাসের কেন্দ্র তারা বলতেছে আমরা বাংলাদেশের কৌমি মাদ্রাসার সম্পর্ক জড়িত আছে স্বয়ং আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুস্থ মাদ্রাসার সাথে সেই সুস্থ সাথে আমাদের মাদ্রাসার সম্পর্ক জড়িত আছে আমার সুস্থ বাংলাদেশের তাম কৌমিলের সাথে সম্পর্ক জড়িত আছে আল্লাহর মানুষের সাথে শিখর শক্ত অনেক এত না আপনারা আপনাদের কাজ করেন রাজত্ব করেন হ্যাঁ? মন্ত্রিত্ব করেন আমাদের কোনো আপত্তি নেই চায় না খেলাম গতি চায় না ওলামে খেলাম ক্ষমতা চায় না আপনারা আপনাদের কাজ করেন মন্দিরা কিন্তু আমাদের মাদের গায়ে হাত দেবেন না আমি এই মুহূর্তে সত্য ইতিহাসের বাধা থেকে প্রমাণ করব সন্ত্রাসের জঙ্গি আমরা নয় তারাই সন্ত্রাসী তারাই জঙ্গি প্রমাণ নেন উনিশশো উনিশশো চৌত্রিশ সাল থেকে আঠারো সাল পর্যন্ত প্রথম মহাযুদ্ধ সে মহাযুদ্ধে এই খ্রিস্টানরা এই ধর্মের খ্রিস্টানরা মানুষকে নির্মম ভাবে হত্যা করে সে হত্যা কাটে কোন মুসলমান দরিদ্র ছিল না কোন মুসলমান দরিদ্র ছিল না উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত দ্বিতীয় মহাযুদ্ধ সেই দ্বিতীয় মহাযুদ্ধে এই খ্রিস্টানরা সাড়ে আট কোটি মানুষকে নির্মলভাবে হত্যা করেছে সে হত্যাকাণ্ডেও কোন মুসলমান যদি ছিল এবং দ্বিতীয় মহাযুদ্ধে এই আমেরিকা জাপানের ইউনুসরা দাঁড়ায় এটাও বোমা নিক্ষেপ করেছে এই এটার বোমা নিক্ষেপ করার সাথে সাথে দুই লক্ষ মানুষ সেখানে মারা গেছে লক্ষ লক্ষ মুসলমানকে মারা গেছে এই হত্যাকাণ্ডেও কোন মুসলমান জড়িত ছিল না আর একটু কাছে আছে কয়েক বছর আগে আমেরিকার বাড়ি বুশ আমলে এরাদের হাজার হাজার নিরহ নারী এবং শিশু সন্ধানকে এই পুষ হত্যা করেছে আর একটু কাছে আসেন ইদানিং কিছুদিন আগে ফিলিস্তিনের দাদার মুসলমানদের উপর ইহুদি ইসরায়েলরা বর্বর হামলা করল ইসরায়েলরা বর্বর হামলা করল এই হরিদরাইরা গাজার হাজার হাজার নিরহ শিশু জনরা এবং নারীদেরকে হত্যা করেছে ইতিহাস একথা প্রমাণ যে মুসলমানরা সন্ত্রাসী নয় ওরাই সন্ত্রাসী নয় কোন মাদ্রাসা সন্ত্রাসী নয় আসল সন্ত্রাসী আর জঙ্গি এই খ্রিস্টানরা সবাই জন্মি সবাই জন্মি তারাই সন্ত্রাসী কিন্তু তাদের দূষণরা এবং তারা এবং তাদের দোষররা আমাদেরকে মুসলমানদেরকে ওলামাই ফেরামকে সন্ত্রাসী বলতেছে এইসব ইতিহাস এগুলো সব লাগাতে রাখা وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا إن الباطل كان زهوقا বাতিল অনেক ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র অনেক প্রকার শুরু হয়ে গেছে অনেক রকমের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে নাম থাকলে বলার সময় বর্তমান সবচেয়ে বড় ইসলাম শত্রু আর দুশ্মন হল নাস্তিকেরা Awami League BNP Jatiya Party দেওয়ার ছবি কোনো বিষয় নয় সত্য এগিয়ে গেছেন মানুষ আমাদের আলো বাতাসে এই নেয় আলো বাতাস আবহাওয়া আমাদের সবকিছু আমরা একই দেশের মানুষ এগুলো কোনো বিষয় না আসল বর্তমান ভেক্টর হল বর্তমান সমস্যাটা হল বর্তমান সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এক বাক্যে বলা হয় নাস্তিক আর এক বাক্যে বলা হয় কি আস্তিক এগুলো আমি বাতের সরা করতেছি বাতিলের বিশ্লেষণ করতেছি অপুজার হক হাতাল বাতিল ওই আয়তের বিষয়বস্তু হিসাবে একদম নাস্তিক আর একদল কি নাস্তিকের অপর হল অভিষেক নাস্তিক কারা যারা বড়খালকে বড়খালকে বিশ্বাস করে না মানে না খবর আজ মানে না হাসন মানে না এমনকি তারা মহান আল্লাহের মধ্যে মানে আমি মার ভোগ বলবো না মার ভোগ বলতেছি না প্রেক্ষিতে বলতেছি ইদানিং ইংল্যান্ডের কেমব্রিজ ভার্সিটির পদার্থ বিজ্ঞান পরিষ্কার ঘোষণা করেছে যে আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ বলতে কিছু নাই আমি ইংল্যান্ড কেন যাবো আমি লন্ডন কেন যাবো আমি আমেরিকা কেন যাবো আমার বাংলাদেশের তো সে আর স্টার্টিং ঠিক বলেন না দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাধান্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিল সুনাগরিক তৈরি করা মুসলমানদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষা দান করা কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন নাস্তিকবাদের বড় আত্মাহারা হয়ে গেছে ঘটনা বলার ঘটনা প্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাস্তিক হয়ে গেছে অনেক নাস্তিকরা বর্তমান মৃত্যুর আগে ওসিয়ত করে বলে মৃত্যুর আগে কি করে অসিয়ত করে কি আমি যখন মারা যাব আমার গোসলের ব্যবস্থা করিও না আমাকে দাফন করিও না আমার দাদা নামাজ ধরিও না দাদা নামাজ করিও না আমি ওষুধ কিছু বিশ্বাস করি না আমি যখন মারা যাব আমার মৃত্যুদেহ আমি সবে আনে দাদা ইবনে হাসপাতালের জন্য দান করে গেলাম চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের জন্য তার ঘরে গেলাম তারা সেখানে আমাদের কুকুরে কাঁদবে পোস্টমার্টম ঘরে আমি অগ্নিতে বিশ্বাসী অগ্নিতে বিশ্বাসী আমি খবর আজান মানি না দাহন মানি না জানাজা মানি না এরকম অসিয়ত করতেছে বর্তমান আমাদের নাস্তিকরা ঠিক ঠিক বলে এই এইসব কর্মকাণ্ডকে বলা হয় নাস্তিকবাদ যারা ভরসা তৈরি করে না বলেন না বিশ্বাস করে না এমনকি মহান আল্লাহকে পর্যন্ত মানে না তাদের দলিলার যুক্তিও আছে বলতে গেলে অনেক লম্বা আলোচনা তাদের দলিলার যুক্তিও আছে তাদের যুক্তি কি ধরে কি আল্লাহ নাই আল্লাহ নাই কেন আল্লাহকে দেখা যায় না আল্লাহকে দেখা যায় না যখন দেখা যায় না আল্লাহ নাই থাকলে আমরা থাকলে আমরা একবার হলেও দেখতাম ওদের কথা ওদের যুক্তি এই যুক্তি জবাব দিতে হবে এই দলিলকে বর্ণন করতে হবে আমি বলবো আমাদের ভিতরে আপনাদের ভিতরে রু আছে কিনা আত্মা আছে কিনা আপনারা আপনার আপনাদের আত্মাকে দেখেছেন রুকে দেখেছেন এই ইঁদুরের রূপ কি সবুজ না কালো কেউ দেখেছে না তার বলে আমরা আত্মাকে বিশ্বাস করি তার বলে আমরা রূপকে বিশ্বাস করি তিনি বলেন না যেখানে দেখা ছাড়া যেখানে দেখা ছাড়া আত্মাকে বিশ্বাস করতে হয় রূপকে বিশ্বাস করতে হয় সেখানে দেখা ছাড়া মহান আল্লাহকে বিশ্বাস করতে হবে না হুজুরে বাড়ি অবস্থা হুজুরে বাড়ি তার অবস্থা আল্লাহর অস্তিত্বের মশলা রুখে জমি রুখে দেখা ছাড়া বিশ্বাস করতে হয় আল্লাহ দিল দেখা ছাড়া কি করতে হবে বিশ্বাস করতে হবে এই নাস্তিকদের জবাবে আল্লাহ তারা বলেছেন আমিল্লাহ সাক্ষণ ফাতুল সামাওয়াতি ওয়াল আল্লাহকে নিয়ে তোমরা সন্দেহ করতেছ আল্লাহকে নিয়ে তোমরা সন্দেহ করতেছ আল্লাহ নাই বলতেছ আল্লাহ যে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা মরনা রুমি হরিকতের সম্রাট মারুফতের ইমান মরনা রুমি বলেছেন এই প্রসঙ্গে ভর্তুর আমি রবি ধর্ম فهم أولى وإزهار أثر فهم أولى وإزهار أثر মহানবী বলতেছেন ও দুনিয়ার জ্ঞানী গুণীরা ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার বিজ্ঞানীরা আল্লাহকে না দেখলেও বিশ্বাস করো আল্লাহ আছে বিশ্বাস করো আল্লাহ আছে কারণ আল্লাহকে না দেখলে না দেখলে কি হবে আল্লাহর অহরহ নেমত্ব দেখা যায় আল্লাহর কুদুরুতের আলামত্ব দেখা যায় আল্লাহর কৌটি কৌটি কুদুরুতের নিদর্শনটা দেখা যায় কিনে বেটি এই আসমান খার কুদুরুতের আলামত এই জমিন খার কুদুরুতের আলামত আপনি যখন আছেন আল্লাহ আছে কেন আপনার দোটা কপালের চোখ কার নেমত দুটা হাত কার নেমত আমি কোন বিষয়ে লাহু আয়তন আদুল্লু আনাহু আহিলু আল্লাহ অহরহ নেমত তো দেখা যায় আজকে ফেব্রুয়ারি ছয় তারিখ দুই হাজার পনেরো ছয় ফেব্রুয়ারি সেই যে দিয়ে আজকে সূর্য উদিত হল সেই যে দিয়ে দুই হাজার পনেরো ষোলোই ফেব্রুয়ারি যে দিয়ে আজকে সূর্য উদিত হল উঠল হিসাব রাখিয়েন আগামী বছর দুই হাজার ষোলোর ছয় ফেব্রুয়ারিও হুম বহু ওই জায়গা দিয়ে সূর্য উঠবে ওই জায়গা দিয়ে সূর্য উদিত হবে এক ইঞ্চি এদিক সেদিক হবে না এত সুন্দর ব্যবস্থাপনা খার আল্লাহ সংখ্যালঘু হিসাবে এদেশে হিন্দু থাকতে পারবে সংখ্যালঘু হিসাবে এদেশে হিন্দুরা থাকতে পারবে সংখ্যালঘু হিসাবে আমরা সংখ্যালঘুদের উপর কোন শ্রম করি না সংখ্যালঘুদের নর্মালি আমরা মানসুর করি না তারা থাকতে পারবে কিন্তু আমরা প্রথম এই বাংলার জমিনে নাস্তিকদের ঠাই হবে না وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ভাই বাতিলের বিহিত বর্তমান এটা কোন রাজনৈতিক সমাবেশ নয় এখানে আমি রাজনৈতিক আলোচনা করবো না আপনারা বললে করবো এটা একটা দিন মাহাবীর ইন্দ্রবতী রাজনৈতিক সমাবেশ নয় এখানে রাজনৈতিক সমাবেশ হয় রাজনৈতিক আলোচনা হবে হ্যাঁ ওই সাবেক রেলমন্ত্রী সোর সাবেক সোর রেলমন্ত্রী যে সত্তর লক্ষ টাকা সত্তর লক্ষ টাকা আত্মসাত করলো সে আলোচনা আমি এখানে করব না সরকার সেতুর সরকার সেতুর কোটি কোটি টাকা আত্মসাত করেছে সে কথা আমি বলবো আপনারা বলব রাজনৈতিক ইস্যু রাজনৈতিক ইস্যু এগুলো কেন এখানে বলবো এখানে তো কেবল ইমানের কথা বলবো ইন্টারভিটি বলবো হ্যাঁ وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ইমান কথা বলতে হবে আমি ওলামায় হকানি ওলামায় খেলাম কারো পক্ষেও বলে না কারো বিপক্ষেও বলে না আমরা সবাই পক্ষেও বলবো না কারো বিপক্ষেও বলবো না কিন্তু আমরা মুসলমান হিসাবে আমরা মুসলমান হিসাবে ইসলামের পক্ষে বলবো ইসলামের পক্ষে বলতে গিয়ে ইসলামের পক্ষে বলতে গিয়ে যদি কোন নাস্তিক মমতাদের গায়ের আনন্দ ধরে তার জন্য আমরা দায়ী নয় বোরখাকে অস্বীকার করলো আল্লাহর কোরআনকে অস্বীকার করলো নবীর হাদিসকে অস্বীকার করলো আমি খান সাহেব বলেছি পত্রিকায় আসছে যে মন্ত্রী কথা বলেছে বোরখা বলিয়া কোন মহিলা কলেজের ছাত্রী হতে পারে না আমি বলবো এরকম বৃহত্তরী যে করবে সে মন্ত্রী থাকতে পারে এবং রসুল্লাহ সাল্লাম বলেছেন ওখান রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আর রেবা সামুনা জুসান আই সরুহা আইয়ান চেহার রজুম সুদের গুণা সত্তর প্রকার সুদের গুণা সত্তর প্রকার সেখানে হালকা হালকা গুণাটা হল ছেলে মায়ের সাথে জেনা করার সময় শিক্ষা মানে ছেলে মায়ের সাথে বদমাসি করা শিক্ষা মানে ছেলে মায়ের সাথে সেনা করা শিক্ষা মানে ছেলে মায়ের সাথে অপকর্ম করা আর সে মন্ত্রী বলতেছে শুধু আল্লাহ সাথে লড়াই শুরু করেছ আল্লাহর সাথে লড়াই শুরু করেছ যে আল্লাহ এ আল্লাহ যে আল্লাহ যে আল্লাহ নমরুদকে বন্ধ করেছে ফোরনকে বন্ধ করেছে আবু জাহালকে বন্ধ করেছে মনে রাখবেন মনে রাখবেন ইতিহাস থেকে শিক্ষা লাভ করবেন যারা আল্লাহর সাথে লড়াই শুরু করে ইসলামের সাথে যুদ্ধ শুরু করে আল্লাহর সাথে লড়াই শুরু করে আল্লাহ তারা তাদেরকে ছাড়বে না ছাড়বে না العالمين وصلى الله على رسول الكريم وعلى اله وصحبه اجمعين